আমি আমাকে দেখে যদি লাদেন চাচা মনে হয় তোমাদের এত ভয়ে লাদেনকে দেখলে তো পিসাব করে ফেলবে তাহলে এই চাচাকে এক কাপ চাঁদে দে চাচা খুব ভালো চাচা ভালো চাচা ওটাকে বলে ম্যানেজ করা রাগ হচ্ছে মুটো ধরছি কিন্তু ওরা পাঁচজন আমি একলা মুটো খুলে যাচ্ছে বলছে আল্লাহ সবর আল্লাহ বললে এই সবরে কাজ হবে না পারলে চালিয়ে দিতিস হ্যাঁ তা সত্যি কথাই বটে তো সবর কাকে বলে শক্তি আছে বল আছে কিন্তু মারবে না ক্ষমা করবে তাকে বলে সবর আর হাতে মুটি বেঁধে দেখছে ওরা পাঁচজন আমি একলা পারা যাবে না আল্লাহ মালিক আল্লাহ সবর আল্লাহ বললে সবর লয় পারলে চালিয়ে দিতিস এটা ঠিক সবর লয় তারপর আবার তারা আমার কি বল জানেন চাচা তোমার পেটটা দারুণ বড় আমার আরো বড় ছিল বাপ রমজানে কমে গেল বলে এই চাচাকে আর এক কাপ চা দে চাচা খুব ভালো এটা হচ্ছে আমার ম্যানেজ করা যে কোনো শিয়ালটা বলতে যায় না সালার ঠেলে তেন থেকে ফেলে দিবে যা বলছে বলুক সবর করি আল্লাহ আর ইসলামও তাই বলছে বলে না পারলে হেরে যাও बारिक अला मोहम्मद वाला मोहम्मद इब्राहिम वाला इब्राहिम मजीद तो এই বিবি কার দান বাবা আল্লাহ বাম বাজার থেকে আল্লাহ দিয়েছে चाय बना के दो नश्ता बनाओ परोठा बनाओ তারপরে ব্যথা হয়েছে বিবি পেশাব পায়খানা দেখছে পরিষ্কার করছে তিন বছর যখন বয়স হয়েছে তখন সুন্দর পোশাক পরিয়ে এইরকম করে নিয়ে যে ক্লাবে বলছে এটা আমার বেটা বলে কই একদিন আনি নাই তো বলে তখন পেশাব পায়খানা করতো মায়ের কাছে ছিল এখন আমার বেটা ছোটবেলায় কে মানুষ করবে মা রাত্রিতে বধূ দিনেতে সেবিকা তোমার সমস্ত প্রয়োজন যে মিটাই তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ নবী বলছেন তিনজন মা তিনজন বাপ একটা হচ্ছে ওরজাত ও পিতা আর গর্ভধারিণী মাতা একটা হচ্ছে আমার স্ত্রী অর্ধাঙ্গিনী প্রয়েশীর মাতা পিতা আর এক হচ্ছে শিক্ষক আর শিক্ষিকা এই তিনজন করে ছজন হচ্ছে তোমার মা এবং বাপ কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করো না তার ষোলো বছর আঠেরো বছরের বুকে মানুষ করা বিটি তোমার ঘরে খেদমত করছে পেটেতে বাচ্চা ধরছে স্তনের দুগ্ধদান করছে তোমার বংশ রক্ষা করছে তোমার খায়সাতের নিবৃতি ঘটাচ্ছে তার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করিবি যত জামা এইখানে আছেন লুঙ্গি জামা মিষ্টি শাড়ি সায়া ব্লাউজ কিনে নিয়ে যে শ্বশুর শাশুড়ির কাছে দেন আপনাদের জন্য এনেছি দোয়া করবেন আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না তবে জামা হয় আমরা কিরকম বলতেন নেমো খারাপ ঈদের দিনে বগরা ঈদের আগে পাচন ঠুকছে দরজায় তোর বাপ এখনো লাচ্চা পাঠায় নাই ভালো হবে না বলে দিচ্ছি মনে হচ্ছে ওর ভাব রেখে এলো <laughs> ছোট লোক যত আমরা ইতর হয়ে গেছি শ্বশুর শাশুড়ির লাচ্চা সময় জামা কাপড় লজ্জা সরম হায়া নাই বাপের বেটা হওতা খরচ করো শ্বশুর শাশুড়ি দাও মা বাপকে দাও শিক্ষক শিক্ষাকে দাও স্ত্রীকে লালন পালন করো তাদের দিকে চেয়ে আছো কেন আঠেরো বছর আমার আসমা আমার আঠেরো বছরের আসনা হুগলি জেলায় দিয়ে দিয়েছি যাক টুকরা তার কথা মনে পড়লে চোখে পানি আসে আমার আসমা তাকে বিয়ে দিয়েছি এখন আমি আনতে যাব সাপোজ জামাইকে যদি বলি বাবা আসমাকে একটু নিয়ে যাবো কালকে বুঝে বলব কি বলছেন বলবে না বলবে না কাল বুঝে বলব আঠেরো বছর আমার অর্ধেক কলিজ আমার মেয়ে বলে কাল বুঝে বলবো এতটা পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে আপনি তার ঋণ শোধ করবেন না সেই মা বাপের বলছে সামাই লুবো লচ্চা লুবো রেডিও লুবো ঘড়ি লুবো সাইকেল লুবো হারাম একাতি আপনি প্ল্যাটফর্মে যে ভিক করুন বিয়ের পণ হারাম গোটা হাওড়া জেলাটা যদি আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দিয়ে দেয় হালাল জোর করে যদি একটা শুনিলেন তো হারাম প্রসাদ গড়িয়া চলিছ তুমি মিটে না কোষাদ যত চাও গড়ে যাও কে করিছে মানা কার কি বা ক্ষতি শুধু স্মরণে রাখিও বন্ধু শেষ পরিণতি ভ্রান্ত প্রতীক আমি ক্ষণিকে জিরিয়ে যাই তোমাদের সাথে তারপরে চলিয়া যাব জানিবে না কেউ কোথায় মিলিয়া গেল কোথাকার ঢেউ হেমর বন্ধু খনিকে দাঁড়িয়ে মর কবরের পাশে খোদারে বলিও ক্ষমা করো লাশে কবর গহীন করে অপেক্ষা করছে সকলকে যেতে হবে যেমন আমল করবেন তেমনি পাবেন তোবার নামাজ পড়ুন দুরাকাত আল্লাহ সারা জিন্দগির গিবর চুগলি ফেতরা ফাসাদ থেকে তোবা করছি তোবা করে ভালো হয়ে চলুন আজ আছেন কাল থাকবেন না ও খলাক না কুমাজুয়াজা আমি তোমাদিকে তৈরি করেছি জুড়া জুড়া তারপরেও কি তোমরাই আমাকে মনে রাখবে না আমি তোমাদের অর্ধাঙ্গিনী পেরোয়সি তৈরি করেছি তারপরেও কি আমাকে চিনবে না কেন নামাজ পড়বেন আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি করি ক্যাপসুল খেলে ঘোর হবে ট্যাবলেট খেলে ঘোর হবে নিদ্রা হবে না নিদ্রা আল্লাহ বলছেন আমার দান আমি যাকে নির্ধারিত করব সে নিদ্রিত হবে আর নিদ্রিত হলে শরীর চুস্ত হয়ে যাবে আমি এসেই বলছিলাম না মগর পর একবার শুয়ে যাই দু এক ঘন্টা যা পাবো এসার আজান হয়ে গেল আবার চলে এলাম আবার যে শুলাম যারা দাওয়াত দিয়েছে নুচি খাইয়েছে গোস্ত দিয়েছে নুচি খেতে পারবো না যাই পেরেছি করেছি তারা তো রেডি হয়ে আছে যে খাওয়াইছি ছাড়বো না একজনা যে ঝাঁ করে বলে বলে ঘুমবি কি তোর টাইম হয়ে গিয়েছে চলো জি হুজুর চলুন তো আল্লাহ তাল্লাহ যেটা বলছে সেটা কান দিয়ে শোনে নিদ্রা কার দান আল্লাহ সে যদি ঘুম কেড়ে লাইতো পাগল হয়ে যাবেন গোটা পৃথিবীর ডাক্তার আপনাকে নিদ্রিত করিতে পারিবে না ডাক্তাররা ঘোর করে রাখে ঘুম আল্লাহ দান আর আমি রাত দান করেছি তোমাদের জন্য আবরণ এবং পর্দা শিয়াল বলো গরু বলো পাখি বলো পশু বলো জীব বলো জন্তু বলো রাত্রিতে কেউ সাড়া দিবে না আল্লাহ বলছে আমার বান্দাদের ঘুমের ডিস্টার্ব হবে শিয়াল তুমি চুপ করো মাছ তুমি পুকুরেতে চুপ করো মুরগি তুমি দরমাতে আমরা যেটাই মুরগিটাকে ওটা দরমা বলি আপনারা হাওড়া এখানে কি বলে হ্যাঁ? খুল্লা খুল্লা মুরগি তার খোল্লাতে চুপ করে যাবে গোয়াল গরু গোয়ালেতে চুপ করবে কারণ আল্লাহর বান্দারা ঘুমুচ্ছে আল্লাহ বলছে সবাই চুপ করো ঘুমের ডিস্টার্ব হবে ভোর চারটা হলে গরু বলছে গোয়ালে থাকবো না মুরগি বলছে খোল্লাতে থাকবো না পশু পার পশু পক্ষী বলছে বাসাতে থাকবো না শিয়াল বলছে বনেতে থাকবো না সবাই বার হব চারটা বাজে আল্লাহকে ডাকবো শুধু হাজরাত ইনসান যারা সৃষ্টির শ্রেষ্ঠ যাদের জন্য আসমান জমিন তারা বলছে বেলা আটটা না হলে উঠব না আমরা গরুর মতন বোকা নি কিন্তু সকালে করে উঠবো আমরা আটটায় উঠবো গরু বোকা বলে তাই ভরে উঠে গেছে বেলা আটটায় উঠলে কি লাভ হবে বললে মাথা ধরা অসুখ করবে শরীর স্বাস্থ্য নষ্ট হবে ঝিমিয়ে যাবেন খোদা নারাজ হবে টাইমের ক্ষতি হবে রুজির বরকত কমে যাবে ভোর চারটায় উঠলে দু ঘন্টা টাইম বেড়ে যাবে আপনি চা করে বিবিকে খাওয়ান ভরে ভরে বেরিয়ে যান পঞ্চাশ টাকা একশো টাকা রোজগার করে বিবির হাতে দেন হাদিস শরীফে আছে সদকা করার নেকি পাবি এখনকার ছেলের আবার হাতে তেনা বানছে শাহরুখ খানের পাতুর চাউরির ফাটিয়ে দিবে ফেরিস তারা তেনা বাঁধা বার করবে চুড়ি পরবে কি পরবে মেয়েরা মরদ পরিষ্কার পরিচ্ছন্ন শক্ত অনেক ছেলে আবার বলছে আমার হাতটা না নরম পানা কেন বিড়ালের ছানা নাকি নরম পাড়া মরদের হাত শক্ত হবে লাঠি খেলা করবে বলিষ্ঠ বলিয়ান হবে সাঁতার কাটবে তাস খেলবে না ক্যারাম খেলবে না জুয়া খেলবে না লটারি খেলবে না ভিডিও বাইস্কোপ টিভি টেলিভিশন চাতরান জুয়া তাস লটারি যাত্রা থিয়েটার লোটো আলকাপ সার্কাস কিছুতেই থাকবে না পাশ দিয়ে পেরিয়ে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে cinema video bioscope TV television আপনার চরিত্র হরণ করে দিয়েছে আপনার যৌবন নষ্ট করে দিয়েছে সিনে অ্যাডভান্স দেখে দেখে আপনার চব্বিশ বছর আপনি বুড়ো হয়ে গেছেন আপনার ধাতুর অসুখ শুরু হয়েছে চোখের নামাই কালো দাগ হয়েছে তিরিশ বছর বয়সে বলছে হাফু হাফু লোকের বলছে আহা গো লোকটা আল্লাহ বলছে আহা করি না বহু তেঁতুল খেয়েছে তবে ফো বউকে ঘরে ফেলে রেখে এসে কমলা লেবুর মতন বউ ও তেঁতুল খেতে গেল ফো ভালো করে চলা ভালো করে বলা যৌবনের হেফাজত আল্লাহ দেওয়া নিয়ামত বিরাট মূল্যবান বুদ্ধি শক্তি সামর্থ্য সব ঠিক থাকবে বদ্যিটা সোনার আল্লাহ তো আল্লাহ বলছে নিদ্রা আমি দান করেছি ও আর আমি দিন দান করেছি রুজি অন্বেষণের জন্য রুজির মালিক আমি তোমরা সন্ধানে করিবে রুজি আমি দেবো আমাদের দায়িত্ব সন্ধান করা রুজির মালিককে বাবা সবাই বলুন আল্লাহ রুজির মালিককে আল্লাহ আর অপারেশনের মালিককে আমরা বউকে অপারেশন করে দিয়েছি চারটা ছেলে হলে কে খেত দিবে কই আল্লাহ খেয়ে তাহলে অপারেশন করলে কেন রুজির মালিক আল্লাহ অপারেশন করবার সময় আমরা আল্লাহ বলছে অপারেশন করছি যে বলে হ্যাঁ একটু গোলমাল হয়েছে তিন চারটা ছেলে হলে কে খেতে বলবো কেন আমি আল্লাহ বলে না পারবি না অপারেশন করে কখনো হয়তো জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ আলাই জুন্নুল মিশ্রি রহমতুল্লাহ আলাই প্রত্যেকদিন দরিয়ায় জাল ফেলতে বুঝলেন বাবা দিয়ে মাছ ধরে আনতো একদিন একটা মাছ ধরেছে আর মাছটা এরকম করছে হাফ হাফ তার বিধি বললে মাছটা জেকের করছে আপা যান জেকের করা মাছ তো খরচ চলবে না ফ্রম করে পানিতে ফেলে দিয়েছে তা তার বাপ বললে যে মাছটা তুলবো সেইটাই তো হাফ হাফ করবে গাও তাহলে আজকে তার আর আমার মাছ পাবো না বলে তা আল্লাহ জেকের করা নিয়ামত খাওয়া চলবে না চলো ঘর চলো জাল গুটি নিয়ে ঘর পালিয়ে গেল বলে আল্লাহর উপর ভরসা না তাওয়াক্কালু আল্লাহ ঘটনা হচ্ছে বাবা কালু কালুবিতে না তাওয়াক্কালু আলাল্লাহ আল্লাহ পর ভরসা করেন বাপ বিটি দুজনেই চলে গেল আল্লাহর উপরে বাপ ভরসা করে আছে এসার সময় এক খাঞ্চা বুঝলেন আপনার বিরিয়ানি আর জর্দা পোলাও বেহতরিন খুশবুদার ঢাকা দিয়ে এলো আর বললে ফুলানে জায়গা সে আয়া বাপ বিটিতে খেলিলে তারপর দিন আবার বারো বৎসর পর্যন্ত ওই রকম এসার পরে খাঞ্চা করে খানা এসছে তারপরে বিটিটা একদিন মারা গেল কিতাবে লেগেছে জুন্নুন মিশ্রী মনে মনে করতেন লেতিহি বলে ইবাদতিহি আমার আল্লাহর বন্দেগি আল্লাহর ইবাদতের কারণে এই রুজি আসছে কিন্তু বিটিটা যখন মারা গেল তারপর দিন থেকে খানা আসা বন্ধ হয়ে গেল কার কারণে আপনার রুজি আসছে কতটা আসছে আপনার জানা নাই আপনার চারটা ব্যাটার হলে একজনের আড়াইশো একজনের সাড়ে সাতশো একজন দেড় কেজি একজনের এক কেজি মোট এত হলো আর যদি আপনার একটি ছেলে হয় আর একশো গ্রাম হয় কি হবে একটি ছেলে হয় মারা যাইতে কি হবে আপনি আপনার দিকে বিরাট কাজের লোক আপনার আটটা বেটা ঝং ঝং ফঁ ফঁ আর একজন বলছে আমার ছেলে থাকলে হতো গো সব কাজ হয়ে গেল তা আপনারা জন যা ধন তার আওলাদ বন্ধ করছেন কেন বৈজ্ঞানিক ডক্টর ইঞ্জিনিয়ার রবি ঠাকুরের বাপ যদি অপারেশন করত রবীন্দ্রনাথ কে হতো বিদ্যাসাগরের বাপ যদি অপারেশন বিদ্যাসাগর কে হতো আবুল কালামের বাপ যদি অপারেশন আবুল কালাম আজাদ কে হতো জওহরলাল নেহরুর বাপ যদি অপারেশন হতো জওহরলাল নেহরু কে হতো অমর্ত সেনের বাপ যদি অপারেশন হতো অমর্ত সেন কে হতো আইনস্টাইন নিউটনের বাপ যদি অপারেশন করতো ছেলে হলে খাবে কি করে আইনস্টাইন নিউটন কে হতো তো আপনি যাকে অপারেশন করছে সে যে আইনস্টাইন লয় কে বললে আপনাকে সে যে ইমাম আবু হানিফা হবে না কে বললে থাকে অপরাধ সালা ছাগলের চারটা ছানা হয়েছে বুঝলেন তো যেহেতু কোথাকা থেকে ছাগলের ইয়ে আল্লাহ নবী থিওরি জানে আল্লাহ নবী কোরেশের সেই মেয়েকে বিয়ে করবে যে বাচ্চা বেশি দিবে স্নেহ করে লালন পালন করবে আবু হরায়রা নিজের একশো একটা ছেলের মাটি নিজে হাতে দিয়ে